কোরআনুল করিমের সুরা ইউসুফের তাফসির আলোচনা হচ্ছিল আজকের আলোচনা এই সুরার ত্রিশ নম্বর আয়াত থেকে গত আলোচনায় আলোচিত হয়েছিল জুলাইখা ইউসুফ আলাইহ সালাতামকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য পরিচিত করার চেষ্টা করেছিল ইউসুফ আলাইহ সালাতাম নিজেকে এর থেকে মুক্ত রেখেছেন এবং শেষ পর্যন্ত জুলাইখা নিজেকে বাঁচানোর জন্য ইউসুফ আলাইহ সালামের মাথায় দোষ চাপাবার চেষ্টা করল যে কারণে আজিজে মেসের যখন দেখল ইউসুফ আলাইহিসালামের জামা পিছন দিক থেকে ছেঁড়া তখন তিনি নিশ্চিত হলেন যে এটা জোরাইখার কারসাজি এটা তারই চক্রান্ত তখন তিনি মন্তব্য করলেন قال من كيدكنا এটা তোমাদের চক্রান্ত নিশ্চয় তোমাদের চক্রান্ত বড় মারাত্মক তাফসিরে লেখে যে মহিলাদের মধ্যে যারা ছলনা করে যারা এরকম ভাবে চক্রান্ত করে তাদের চক্রান্ত শয়তানের চেয়েও মারাত্মক আমি গত জমে আলোচনা করেছিলাম যে কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলমীর শয়তানের চক্রান্ত সম্পর্কে বলেছেন শয়তানের চক্রান্ত দুর্বল শয়তানের চক্রান্ত সম্পর্কে বলছেন দাইফান দুর্বল এটা মাকড়সার জ্বালার মতো শয়তানের চক্রান্ত টিকে না কিন্তু মহিলাদের চক্রান্ত সম্পর্কে আল্লাহ তালা কোরআনে কি বললেন তোমাদের চক্রান্ত মারাত্মক ভয়াবহ এজন্যই ইসলামে নারীদেরকে সর্বোচ্চ ক্ষমতায় বসানোর বিরোধিতা করে কোরআনুল করিমের বিভিন্ন আয়াত আর রেজালু কৌ আমা পুরুষরা নারীদের উপরে নারীদের পরিচালনা করবে তাদের দায়িত্ব পালন করবে তাদের দেখাশোনা করবে এরকম ভাবে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বোখার হিসেবে হাদিসে বলেছেন যখন তৎকালীন এক সুপার পাওয়ার ছিল পারস্য সম্রাট এই কেসরাকে আল্লাহ রসুল সাল ওসাল্লাম চিঠি দিয়েছিলেন কেসরা যখন দেখল আল্লাহর নবীর চিঠিতে লেখা ছিল মিন মুহাম্মদ রসুল্লাহ ইলা আজিমে কিসরা আল্লাহর নবীর নামটা আগে দেখা মাত্র সে গরম হয়ে উঠল আল্লাহর নবীর চিঠিকে সে ছিঁড়ে ফিরে টুকরো টুকরো করে ফেলল রসুল্লাহ সাল যখন এ কথা জানতে পারলেন তিনি কেসরার বিরুদ্ধে সৈন্য পাঠাবার পরিকল্পনা করলেন ইতিমধ্যেই খবর আসলো কেসরাকে তার ছেলে হত্যা করেছে এবং তার বিনিময়ে তার ছেলেকে হত্যা করা হয়েছে এবং এর পরবর্তীতে তার মেয়েকে তার স্থলে ক্ষমতায় বসানো হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তখন বললেন যে কেসরার বিরুদ্ধে এখন আর আমাদের যুদ্ধ করার প্রয়োজন নেই পারস্য সম্রাটের বা তাদের শাসনের বিরুদ্ধে আমাদের লড়াই করার দরকার নেই কারণ কি হাদিস আল্লাহর রসুল সাল আলাইসাল্লাম বললেন লাইফলিহা কৌমুন ওই জাতি কখনো সফল কাম হতে পারে না ওয়াল্লাহ আমরাহুম ইলা ইমরাতিন যারা তাদের দায় দায়িত্ব কোনো মহিলার হাতে অর্পণ করে দিয়েছে বোঝা গেল যেই জাতি মহিলাদের হাতে নিজেদের সমস্ত ক্ষমতা ছেড়ে দেয় সেই জাতি কখনো সফল হতে পারে না বলে আল্লাহ রসুল উল্লেখ করেছেন লাইফলিহা কখনো সফল হবে না যেটার থেকে আমাদেরও চিন্তা করতে হবে আমাদের তো এখন নেত্রীদের অবস্থা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তারপরে পররাষ্ট্রমন্ত্রী বিরোধী নেত্রী এই সবগুলো মেয়ে লোকের জালে আবদ্ধ কোরআনুল কারিমে এই জন্য বলেছেন আজিম নারীদের চক্রান্ত বড় মারাত্মক হয় এই কথা বলে আজিদে মেসের ইউসুফকে বললেন তুমি শান্ত থাকো এ নিয়ে বাড়াবাড়ি করো না কাউকে বলো না ইউসুফ আরে ইউসুফ তুমি এই ঘটনা অন্য কাউকে বলা বলি করো না তুমি একটু শান্ত থাকো অপরদিকে জুলাইখাকে বললেন নিজের স্ত্রীকে বললেন তুমি নিজের অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা করো ইউসুফের কাছে ক্ষমা চাও অথবা আজিজ এমএসের নিজের কাছে ক্ষমা চাওয়ার জন্য বললেন অথবা তারা যে সৃষ্টিকর্তায় বিশ্বাসী ছিল তার কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য বললেন কিন্তু অন্যায় যদি কোনো ব্যক্তি করে তা গোপন থাকে না হাদিসে আছে যদি কোনো ব্যক্তি চার দেয়ালের ভিতরে বসেও কোনো অন্যায় করে আল্লাহ রাব্বুল আলমীর সে অন্যায়কে প্রকাশ করে দেন একবার দুইবার গোপন করেন এক লোক এসে একবার আল্লাহ রসুল সাল্লাহ কাছে বলল যে আমি অন্যায় করে ধরা পড়ল আল্লাহ রসুলকে সে বলল আমি এই প্রথমবারই অন্যায় করেছি আল্লাহ রসুল সাল আলিয়া সাল্লাম বললেন যে মিথ্যা বলেছ তুমি কমপক্ষে এই অন্যায়টা তিনবার করেছ কিভাবে পরে জানা গেল সে স্বীকারও করলো যে ঠিকই আমি আরো কয়েকবার করেছি কিন্তু আল্লাহর রসুল কি করে জানলেন বিষয়টা হলো কোরআনে আছে আল্লাহর নাম সত্তারুল অয়ুব আয়েব সমূহ গোপনকারী আল্লাহর নাম আয়েব সমূহ বলতে বহু বচন আল্লাহ যদি কারো দোষ প্রথমবারই গোপন করে দেন তাহলে আল্লাহ তো সাত্তারুল উয়ুবের এই অধিকারী নাম ব্যবহার করতে পারেন না এই জন্য প্রথমবার গোপন করেন দ্বিতীয়বার গোপন করেন বা আরো কয়েকবার গোপন করেন এরপরে যখন সে তবা না করে গোপন করতে হচ্ছে অন্যায় করতেই থাকে আল্লাহ রাব্বুল আলমিন তারপরে তার অন্যায়কে প্রকাশ করে দেন এই জন্য বলা আছে কেউ যদি ন্যাক আমল করে যত গোপনই করুক না কেন আল্লাহ রাব্বুল আলমিন দেখেন তিনি আসমানের ফেরেস্তাদেরকে জানিয়ে দেন অমুকের পুত্র অমুকে ন্যাক আমল করে তাকে আমি ভালোবাসি তোমরাও ভালোবাসো ফেরেস্তারা তার পরবর্তী ফেরেস্তাদেরকে এইভাবে প্রথম আকাশের ফেরেস্তা পর্যন্ত চলে আসে প্রথম আকাশের ফেরেস্তারা প্রত্যেকটা মানুষের সঙ্গে যে ফেরেস্তা আছে বলেছিলাম যে প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা শয়তান থাকে একটা ফেরেস্তা থাকে প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা থাকে শয়তান একটা থাকে ফেরেস্তা আল্লাহ রসুল সাল্লাহামকে সাহাবা ইকরাম জিজ্ঞেস করেন ইয়া রাসুল্লাহ আপনার সঙ্গেও কি একটা শয়তান আছে বলেন হ্যাঁ আমার সঙ্গেও একটা শয়তান আছে কিন্তু আসলামা আমার সঙ্গের যে শয়তানটা ওটা ইসলাম গ্রহণ করেছে অথবা আসলামা শব্দের অর্থ যে আমার আনুগত্য করেছে দুই রকম অর্থ হতে পারে সে আর আমাকে খারাপ কোনো পরামর্শ দেয় না ভালো পরামর্শই দেয় তাহলে এতে বোঝা গেল শয়তান সবাই সঙ্গে একটা আছে অপরদিকে ফেরেস্তাও একটা আছে এই আকাশের ফেরেস্তারা প্রত্যেকটা মানুষের সঙ্গে থাকা ফেরেস্তাকে জানিয়ে দেয় অমুকের পুত্র অমুককে আল্লাহ ভালোবাসেন আসমানের ফেরেস্তারা ভালোবাসে আমরা ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো সে সকলের কাছে প্রিয় হয় অপরদিকে যদি কোনো ব্যক্তি যত গোপনীয় অন্যায় করুক আল্লাহ রব্বুর আলমিন দেখেন তিনি ফেরেস্তাদের মাঝে প্রকাশ করে দেন অমুকের ব্যক্তি অমুক এই লোকটা অন্যায় করে তাকে আমি ঘৃণা করি ফেরেস তারা এইভাবে আসমানে ঘোষণা করে দেন এরপরে আবার এই আকাশের ফেরেস তারা জমিনের ফেরেস তাকে ঘোষণা করে দেয় প্রত্যেকটা মানুষের সঙ্গে থাকা তাকে জানিয়ে দেয় ফেরেস তারা তখন মানুষকে জানিয়ে দেয় যে ওই লোকটা আল্লাহর কাছে ঘৃণিত তোমরা ঘৃণা করো সকলেই তাকে ঘৃণাই করতে থাকে এজন্য এই খবর ছড়িয়ে পড়ল চতুর্দিকে কোরআনে বলছেন ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনাতি ইমরাতুল আজিজে তুরাবিদু ফাতাহা আন নাফসিহি ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনাতে মাদিনা শব্দের অর্থ হচ্ছে শহর এই জন্য মদিনাকেও মদিনাতুর রসুল বলা হয় রাসুলের শহর রাসুলের মদিনা এইখানে মদিনা মানে ওই মদিনা না এটা হচ্ছে মিশরের শহর অকালা নিসওয়াতুন ফিল মাদিনাতে শহরের মেয়ে লোকদের মধ্যে এই খবর যখন ছড়িয়ে পড়ল মেয়ে লোকেরা বলাবলি করতে লাগলো কানাঘুষা করতে লাগলো ইমরাতুল আজিজ তুরাফিদু ফাতাহা আন্নাফসিহি আজিজে মিশরের স্ত্রী সে একটা নিজের কৃতদাস গোলাম তার কৃতদাস যুবকের সাথে তার প্রতি আকৃষ্ট হয়েছে এবং তাকে প্ররোচিত করার জন্য সে প্রচেষ্টা চালাচ্ছে কদ সাগা ফাহা হুব্বা সে ওই যুবকের মহাব্বাতে পাগল হয়ে গেছে এই খবর ছড়িয়ে পড়লো এটা একটা আইব এটা দোষ আমরা লক্ষ্য করছি আমরা তাকে দেখতে পাচ্ছি সে স্পষ্ট গুমরাহি এবং ভুলের মধ্যে আছে সে একটা ভুলের মধ্যে পড়ে আছে সুস্পষ্ট গুমরাহির মধ্যে আছে ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না أرسلت إليهن وآتدت لهن متكئا وآتت كل واحدة منهن سكينا জুলাইখা যখন এই খবর জানলো যে তাকে নিয়ে শহরের সব সম্ভ্রান্ত পরিবারগুলোতে অভিজাত পরিবারগুলোতে আলোচনা হচ্ছে এবং সকলেই তার সমালোচনা করছে তিনি এবারে একটা বুদ্ধি আটকালেন এদেরকে বুঝাবার জন্য সকলকে একটা ভোজ সবার দাওয়াত দিলেন খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো এরপরে খাবার পরে ফল দেওয়া হলো লেবু বা কমলা আপেল জাতীয় ফল এটা কেটে খাওয়ার জন্য তাদের প্রত্যেকের হাতে ধারালো ছুরিও দেওয়া হলো ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না তাদের সকলকে খাবারের জন্য ভোজ সভায় দাওয়াত দেওয়া হলো ও আতাদাত লাহুন্না মুত্তাকান এবং সকলের জন্য হেলান দেওয়া যায় এমন বিছানার ব্যবস্থা করলো এখন আরবদা সেখানে দেখবেন মিশরে যে পুরাতন সভ্যতা দেখা যায় তাদের মসজিদগুলোতে হেলান দিয়ে বসার ব্যবস্থা ছিল আরব দেশে এখনো আছে এরকম হেলান দিয়ে বসার ব্যবস্থা করা হলো এরপরে তাদের হাতে ছুরি দিল ফল কাটা শুরু করা হলো ইউসুফ আলাই সালাতামকে বলল তুমি এ সময় বের হয়ে চলে আসো তিনি আবার জানতেন না যে এই চক্রান্ত করা হচ্ছে অকালাতে খরুজ আলাইহিন্না তুমি ওদের সামনে বেরিয়ে আসো ফালাম্মা রাআইনাহু আকবারনাহু وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا হজরত ইউসুফ আলাইহিসালাম যখন বের হয়ে আসলেন একদিকে তারা ছুরি দিয়ে ফল কাটছিল আর একদিকে ইউসুফ আলাইহিসালাম ওদের সামনে চলে আসলেন ফালাম্মা রাইনাহু যখন মিশরের সেই যুবতী নারীরা বিভিন্ন অভিজাত ফ্যামিলির মেয়েগুলো যখন ইউসুফ আলাই ইসলামকে দেখলো আকবর নাহু তারা তাকে অনেক বড় মনে করলো যে এ তো কোনো সাধারণ গোলাম না অকত্তানা এবং তারা তাদের হাতগুলো কেটে ফেলল মানুষ যদি কোনো একটা বেখেয়াল থাকে অন্য কোন গভীর মনোযোগী থাকে তখন তার হাত কেটে গেল টের পায় না অকত্তানা সকলে লেবু কাটতে গিয়া বা ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলল টেরও পায় নাই অকুলনা হাসালিল্লাহি এবং তারা বলল যে সব আল্লাহর জন্যই কিছু মা হাদা বা সারা এ তো কোনো মানুষ না ইনহাদা ইল্লা মালাকুন কারিম এটা একজন ফেরেস্তা আবার তাও সম্মানিত ফেরেস্তা সাধারণ ফেরেস্তা নয় একটা মহান ফেরিস্তা এটা যখন তারা করলো হাত কেটে ফেললো এরপরে এই মন্তব্য করলো এবারে জোলাইখা আসল কথা তুলে ধরলো কালাত জোলাইখা বলল এই হচ্ছে সেই যুবক এই হচ্ছে সেই গোলাম যার ব্যাপারে তোমরা আমাকে নিন্দাবাদ করেছিলে আমার যে সমালোচনা করেছিলে তোমরা এই গোলামের কারণে তোমরা এক নজর দেখে তোমাদের এত ভালোবাসা এত মহাব্বত হয়ে গেল হাত কেটে ফেলেছ আর আমি এর সঙ্গে সবসময় থাকি দিন রাত সকাল বিকাল তার সঙ্গে উঠা বসা কাজে আমি যদি তার প্রতি আকৃষ্ট হই তাহলে এটা আমার দোষটি এরপরে জোলা এখানে যে স্বীকার করলেন আমি নিজেই ইসুফকে নিজের দিকে প্ররোচিত করার চেষ্টা করেছি নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করেছি ফাস্তা ইউসুফ নিজেকে পবিত্র রেখেছেন নিজেকে নির্দোষ রেখেছেন ইউসুফ ফাস্তা আসামা নিজেকে পবিত্র রেখেছেন এরপরে বললেন এবারে জোলায়খা ওদের সামনে খোলাখুলি বলল লা ইল্লাম ফাল মা আমরুহু আমি তাকে যা হুকুম করব আমি তাকে যা আদেশ করব এতে যদি সে সাড়া না দেয় লাইউস জানান না তাহলে তাকে অবশ্যই জেলে ঢুকানো হবে এবং তিনি অবশ্যই অপমানিত হবেন বোঝা গেল বর্তমান সমাজে অভিজাত পরিবারগুলোতে যেমন হায়া লজ্জার কোনো বিচার নেই এটা নতুন কিছু নয় আগের যুগের সেই অসভ্য লোকদের মধ্যে এটা আগের থেকেও ছিল ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে যেরকম খোলা খুলি তারা তাদের কোনো লাজ লজ্জার কোনো বিষয় নেই এসবগুলো তাদের কাছে একেবারে খোলা ঠিক এরকম ভাবে ওই সমাজে এরকম ছিল সেজন্যই জোলাইখা এই মেয়েদের সামনে শহরের মেয়েদের সামনে মহিলাদের সামনে বলল ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমরুহু আমি তাকে যা আদেশ করব এটা যদি সে না করে তাহলে তাকে অবশ্যই জেল খাটতে হবে হজরত ইউসুফ আলাইহ বিষয়টা বুঝতে পারলেন কত গুরুত্বপূর্ণ বিষয় যে তাকে এখন সবাই মিলে অনুরোধ জানাচ্ছে আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি এবারে শুধু জোলাইখানা জোলায়খার সঙ্গে অন্য মেয়েরাও যুক্ত হলো যে জোলাইখা তোমার মালিক তোমার সবকিছু কাজে সে যা বলেতে তুমি রাজি হয়ে যাও قال رب السجن أحب إلي مما يدعونني إليه ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলমের কাছে প্রার্থনা করলেন রব্বি আসিজনু আহাব্বু ইলাইয়া আমার কাছে জেল খাটা আমার কাছে বেশি প্রিয় মিম্মা ইয়াদউনানি ইলাইহি তারা যেই দিকে আমাকে আহ্বান করছে এই কাজে সারা দেওয়ার চেয়ে আমার কাছে জেল খাটা অনেক প্রিয় ওয়াইল্লা ও রাব্বুল আলামিন তুমি যদি আমার থেকে ওদের চক্রান্তকে ফিরিয়ে না দাও আমাকে রক্ষা না করো আসবু ইলাই হিন্না তাহলে আমি হয়তো এদের প্রতি আকৃষ্ট হয়ে যাব ও আকুম মিনাল জাহিলিন এবং আমি জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যাব ফাস্তাজাব রাব্বুহু আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন ফাসরাফা আনহু কাইদাহুন্না ইউসুফের থেকে ওই নারীদের চক্রান্ত আল্লাহ তারা প্রতিহত করলেন আলিম নিশ্চয় আল্লাহ রাব্বুল আলমিন সর্বশ্রোতা সর্বজ্ঞাতা সুম্মা বাদা লাহুম মিম্বাদে মারাউল আয়াতে লাইয়াসজুনুন্নাহু হাত্তাহীন এরপরে যখন শুধুমাত্র এখন জোলাইখানা এইখানে যারা উপস্থিত হয়েছিল সব নারীগুলো জোলায়খার প্রতি আকৃষ্ট হলো ওদের ঘর সংসারগুলো ভেঙে যাওয়া শুরু করলো সকলেই কেবল স্বামীকে বাদ দিয়ে হিসেবে স্বপ্ন দেখে এবারে তারা মনে করলো যে এই বিপদ থেকে বাঁচার জন্য এবং নিজেদের মান মর্যাদা রক্ষা করার জন্য ইউসুফকে জেলে ঢুকে দেওয়া হোক সুম্মা বাদালাহুম মিম্বাদি মা রাবুল আয়াতে তারা আল্লাহর নিদর্শন দেখা সত্ত্বেও ইউসুফ নির্দোষ তা প্রমাণিত হওয়া সত্ত্বেও তারা সিদ্ধান্ত নিল ইউসুফকে জেলে ঢুকিয়ে দেওয়ার জন্য হাত্তাহীন একটা নির্দিষ্ট সময়ের জন্য ইউসুফকে জেলে ঢুকানো হলো এ পর্যন্ত আমরা আলোচনা আজকে রাখব আজকের আলোচনার মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এক নাম্বার বিষয় হচ্ছে ইউসুফ আলাই হিসালাতামকে একদিকে জোলায়কা আকৃষ্ট করার চেষ্টা করল এরপরে শহরের আরো নামি দামি এবং বড় বড় এলিট ফ্যামিলির মেয়েগুলো তাকে আকৃষ্ট করার চেষ্টা করলো এবারে যেখানে যায় সেখানে সুন্দরী নারীদের আহ্বান ও আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলমিন নবীদেরকে হেফাজত করেন গুণা করার খেয়াল তাদের মধ্যে আসে না এমন না কারণ যদি গুণা করার যোগ্যতাই না থাকে তাহলে বাঁচা খুব সহজ একটা লোক ঘুষ তাকে কেউ দেয় না ঘুষ খাওয়ার চাকরিও তার না সে মেথরের চাকরি করে তাকে ঘুষ দেবে কে এ যদি বলে আমি ঘুষ খাই না এটা তার জন্য কোনো বুজুর্গি না যার ঘুষ খাওয়ার সুযোগ আছে সে যদি বলে আমি ঘুষ খাই না এটা তার জন্য বুজুর্গি ঠিক তেমনি ভাবে নবীদের গুণা করার ক্ষমতা ছিল মানুষের মধ্যে যেই সমস্ত মানবিক দুর্বলতা থাকে তাদের মধ্যেও ছিল কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন নবীদের মহান চরিত্র দান করেন যে ক্ষেত্রে তারা এই সমস্ত অন্যায়গুলো থেকে সম্পূর্ণ বিরত থাকে নবীরা জাতির কর্ণধার হবেন মানুষের রাহবার হবেন এই তাফসির থেকে বোঝা যায় আর থেকে বোঝা যায় যারা দুনিয়ায় কিছু করতে চাবে তাদেরকে অত্যন্ত সূক্ষ্মভাবে নিজের চরিত্রকে হেফাজত করতে হবে ইউসুফ আলাই সালাতামের কাহিনী আল্লাহ তারা সেই জন্য আলোচনা করেছেন যুবকদের জন্য একদিকে নিজে সুন্দর যুবক দুনিয়ার হাদিস শরীফে আছে আল্লাহ রাব্বুল আলামিন এই চেহারা সুন্দরকে দুইটা ভাগ করেছেন একটা ভাগ দিয়েছেন সমস্ত উম্মতদেরকে সমস্ত মানুষদেরকে আর একটা দিয়েছেন হজরত ইউসুফ আলহ সালামকে কোন কোন রেওয়াজে তিন ভাগের কথা বলা আছে যাই হোক এত সুন্দর এত সুন্দর আল্লাহ তালা চেহারা দান করলেন রূপ দান করলেন শরীর দান করলেন যার কারণে সমস্ত মেয়েরা তার দিকে আকৃষ্ট ছিল এরপরেও তিনি তাদের আহ্বানে সাড়া না দিয়ে তিনি আল্লাহকে ভয় করেছেন কাজে যুবকদের মনে রাখতে হবে চতুর্দিকে যদি গুনার সুযোগ থাকে এর পরেও এক আল্লাহকে ভয় করে এই গুনার থেকে বাঁচাই হচ্ছে ইমানের দাবি নবীদের চরিত্র আমাদের রাসুল সাল আলী সাল্লামের জীবন এরকমই আজকে সেজন্য মনে রাখতে হবে রাসুল্লাহ সাল আলাইসাল্লামের চরিত্র নিয়ে আমাদের দেশে কথা হচ্ছে এই কয়েকদিন আগে মানিকগঞ্জের ঘিওরে এক স্কুলের টিচার আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সমালোচনা করেছে এই দেশে এত আশেকে রাসুল এত পীরের মুরিদ এত খানকাওয়ালা আল্লাহর নবীর এত উন্মত দাবিদার আর সেই দেশে বসে একটা হিন্দু টিচার স্কুলের ছাত্রদের সামনে কোরআনকে বলেছে মানুষের মোহাম্মদ সাল্লাহামের মন গড়া তৈরি কথা মোহাম্মদ সাল্লাহাম একটা অসৎ মানুষ ছিল অমুসলমান জাতি যারা আল্লাহর নবীদের উপরে যারা আল্লাহর নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে কথা বলে সেই ব্যক্তির শাস্তি হচ্ছে দুনিয়া থেকে তাকে বিদায় করে দেওয়া ইতিহাস পড়ুন কেবল আশেকে রাসুল আমার দেশে যখনই কোন নাস্তিক মোর্তার মাথা গজায় তখনই দেশের আলেমরা তার বিরুদ্ধে মিছিল করে আর মিছিল করার কারণে তার মর্যাদা বেড়ে যায় সরকার তার পুলিশ পাহারা দেয় এরপরে দুনিয়ার সমস্ত কাফের গুলো তাকে নিরাপত্তা দেয় তাসলিমা নাসরিন কে ছিল একটা ডাস্টবিনের মহিলা হুমায়ুন আজাদ কে ছিল একটা শয়তান নাস্তিক আহমদ শরীফ নাস্তিক মস্তাব এই সব শয়তানগুলো যখন আল্লাহর নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যখন বই লেখলো সমালোচনা করলো তখন দুনিয়ার সমস্ত কাফের মুশ্রেকরা তাদের নিরাপত্তা দিল তাদেরকে স্থান দিল তাদেরকে ডেকে ভাবা দিয়েছে যেন বর্তমান যুগে কেউ যদি দুনিয়ার কাছে প্রিয় হতে চায় আমেরিকা ইউরোপ এহুদি খ্রিস্টানদের কাছে যদি আপন হতে চায় যেন তার জন্য সবচেয়ে সহজ কাজ হল আল্লাহর নবীকে গালি দেওয়া কোরআনকে গালি দেওয়া আল্লাহকে গালি দেওয়া আমার ভাইয়েরা আপনার ইতিহাস পড়ুন যখন মক্কা বিজয় হল আল্লাহর নবী সাল্লাম ইতিহাস আপনারা জানেন আমি এখানে বহুবার আলোচনা করেছি মক্কা বিজয় করলেন মক্কায় ঢুকে প্রথমে মূর্তি ভাঙলেন এরপরে দেখলেন মক্কার সব লোকেরা মসজিদের হারামের সামনে বসে আছে একটা হুকুম দিলে সমস্ত গরদান গুলো উড়ে যাবে আল্লাহর নবী সেই সময় মক্কার লোকদেরকে জিজ্ঞেস করবো মক্কার লোকেরা তোমরা তো সেই লোকগুলো যাকে যারা আমরা আমাকে হত্যা করার জন্য ঘেরাও করেছিলে আল্লাহ আমাকে হেফাজত করেছেন তোমরা সেই লোকগুলো যারা আমার মহিলা সাহাবি সুমাইয়াকে লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ হত্যা করেছিলে তোমরা সেই লোকগুলো যারা বেড়ালকে উত্তপ্ত বালুর উপরে শুয়ে দিয়ে উপরে পাথর চাপা দিয়ে নিচে জ্বলন্ত আঙ্গার দিয়ে কষ্ট দিয়েছ তোমরা সেই লোকগুলো যারা খোবায়েবকে তোমরা ফাঁসি দিয়েছ আজকে তোমরা আমার থেকে কেমন বিচার আশা করছো মক্কার লোকেরা কি বলেছিল আমরা একজন উত্তম ভ্রাতা একজন উত্তম ভাইয়ের থেকে উত্তম চাচার থেকে যা আশা করা যায় তাই করছি আল্লাহর রাসুল সাল্লাম বলেছিলেন আজকে আমি সে কথাই বলছি যা আমার ভাই ইউসুফ আলাইসালাম তার ভাইদের সম্পর্কে বলেছিলেন ইউসুফের ভাইয়েরা তাকে হত্যা করার চক্রান্ত করেছিল কুপে নিক্ষেপ করেছিল আল্লাহ তারা তাকে হেফাজত করেছিলেন এরপরে যখন ইউসুফের ভাইয়েরা তার হাতে ধরা পড়ল তখন তিনি যা বলেছিলেন আজকে তাই বলছি আজকে আমি বলছিলাম তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই আমার কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই আমি তোমাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করছি এজাহাবু আন্তমুত্তরাতা যাও তোমাদের সকলকে আমি ক্ষমা ঘোষণা করলাম কিন্তু জেনে রাখবেন এই সাধারণ ক্ষমার মধ্য থেকে চোদ্দ জন লোককে বাদ দেওয়া হয়েছিল এর মধ্যে একজন ছিল এমনি খতল যেই লোকটা আল্লাহর নবীকে গালি দেওয়ার জন্য দুইটা নারীকে ক্রয় করেছিল গায়িকা মহিলা ক্রয় করেছিল আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন এই সাধারণ ক্ষমা ঘোষণা করলেন সেই দিন তিনি বললেন সমস্ত মানুষকে ক্ষমা করলাম কিন্তু এই সমস্ত লোক যারা আমাকে গালি দিয়েছে রসুলকে যারা গালি দেয় তাদের কোনো ক্ষমা নেই তাদের যেখানে বসে হত্যা করে দাও আল্লাহর নবী ক্ষমা ঘোষণা করে কয়েকজনকে বাদ দিলেন এবারে তিনি বসে আছেন এখন পর্যন্ত যুদ্ধের অস্ত্র খোলেন নাই আল্লাহর নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহি ইবনে খতাল মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা হে নবী আপনাকে যেই ব্যক্তি গাড়ি দিয়েছিল আপনাকে গাড়ি দেওয়ার জন্য যে দুইটা গায়িকা খরিদ করেছিল সেই এমনে খতাল এখন বাঁচার জন্য কাবার গিলাপ ধরে ঝুলে আছে কাবা সম্পর্কে কোরআন বলছে দেখা দাখালাহু কান আমেনা যেই ব্যক্তি এই মক্কার এই সীমানায় ঢুকবে সে নিরাপত্তা লাভ করবে কিন্তু ওই লোক তো কাবার গিরাপ ধরে আছে আমরা কি করব আল্লাহর রসুল সাল্লাম বলেছিলেন ফাত্তুলহু ওই এবনে খতলকে মক্কার গিরাফে ঝুলা অবস্থায় হত্যা করে ফেলো কতল করে ফেলো কারণ যেই ব্যক্তি আল্লাহর নবীকে গালি দিয়েছে আল্লাহর নবীকে গালি দেওয়ার জন্য বন্দি করে করেছে সেই ব্যক্তির দুনিয়ায় থাকার অধিকার নেই তাকে কোনো ক্ষমা স্পর্শ করতে পারে না সুতরাং এই বাংলাদেশে বসে আপনারা পত্রিকা দেখেছেন গত দুই দিন আগে গিওরের এক টিচার একটা হাই স্কুলের হেডমাস্টার আল্লাহর নবীর চরিত্র নিয়ে কথা বলেছে আর এই দেশে লক্ষ লক্ষ নবীর উন্মত রয়েছে এই দেশে আশেখ কেন সম্মেলন হচ্ছে আর সেই দেশে বসে একটা হিন্দু কাফের আমার নবীকে গালি দিয়ে জীবিত থাকবে বরদাস্ত করা যেতে পারে মুসলমান কাজে আমি ঘোষণা করছি এই বাংলাদেশ থেকে আল্লাহর নবীর দুশ্মনদেরকে যারা নবীকে গালি দিবে তাদের বিরুদ্ধে একদল সৈনিক আমি চাই যে এই সৈনিকেরা কোন মিছিল করবে না মিটিং করবে না বরং নিজের যান দেওয়ার জন্য প্রস্তুত থাকবে আল্লাহ নবীর দুশ্মনকে কতল করার জন্য প্রস্তুত কে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহকে ধোকা দিও না মসজিদ সাক্ষী আল্লাহ সাক্ষী আমি তালিকা করবো সারা বাংলাদেশে যারা আল্লাহর নবীর ইজ্জত আল্লাহর নবীর সম্মান কথা বলবে তাকে হত্যা করার জন্য প্রয়োজনে আমরা জান দিব তোমার নবীর দুশ্মনদেরকে কতল করে ছাড়বে ইনশাআল্লাহ আমি সরকারকে জানিয়ে দিতে চাই এজন্য যদি আমাদের কোনো শাস্তি হয় বসা বেঁধে নিতে রাজি আছি আপনারা জানেন দাউদ হায়দার যখন আল্লাহ নবীর বিরুদ্ধে কিতাব বই কবিতা লেখল রঙ্গিলা রাসুল বই লিখেছিল এক যুবক আল্লাহ নবীর সত্যিকার আশেক সোজা আগে জিজ্ঞেস করলো তুমি কি সেই লোক মনে করলো আমার একজন ভক্ত পাওয়া গেছে তুমি কি আমার মোহাম্মদ সালাতের বিরুদ্ধে বই লিখেছিলে সেই লোক তুমি হ্যাঁ আস্তে ছুরিটা কায় বুকে ঢুকিয়ে দিয়েছে যুবককে গ্রেপ্তার করা হয়েছিল দুনিয়ার সমস্ত মুসলিম উকিলরা তাকে শিখিয়েছিল তুমি বলো ফাঁসির রায় হয়ে গেছে তুমি খালি বলো যে আমি ওই সময় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম যুবক কি বলেছিলেন যুবক আদালতে বলেছিলেন আমি স্বেচ্ছায় স্বজ্ঞানে সুস্থ অবস্থায় এই লোককে হত্যা করেছি কারণ যেই ব্যক্তি আমার নবীকে গালি দিয়েছে আমার নবীর বিরুদ্ধে বই করম দ্বারা সাহস করেছে আমার নবীর মহব্বতের তাকাদা ছিল সেই লোককে দুনিয়াতে বিদায় করে দেওয়া আমি সেজন্য বুঝে শুনে সুস্থ সজ্ঞান হত্যা করেছি এজন্য যদি আমার ফাঁসি হয় আমি মাথা বেঁধে রাজি আছি এ সার কাটকার সেরে পায়ে মোহাম্মদ লে যায় মারনা উসি কো কাহাতে হে মারনা যায় এই জন্য কোনো মিছিল নয় কোন মিটিং নয় সোজা এই নাস্তিকগুলোকে দুনিয়া থেকে বিদায় করতে হবে ইতিহাস পড়ুন আল্লাহ নবীর যুগে আল্লাহ নবীর বিরুদ্ধে যারা গালিগালাজ করে তাদের বাঁচার অধিকার দেওয়া হয় নাই মদিনার ইতিহাস পড়ুন আল্লাহ নবী যখন মদিনায় গেলেন একে হুদি আবু রাফে আল্লাহর নবীর বিরুদ্ধে কবিতা গাওয়ার জন্য বান্দি কিনেছিল পরিণতি কি হয়েছিল একজন স্যার বলেন ইয়ারসুল্লাহ আপনি আমাকে অনুমতি দেন তাকে আমি গদ্যান্ত করে দিই আল্লাহর রসুল অনুমতি দিলেন রাতের বেলা এসে পরিবারে শুয়ে আছে সাহাবি গিয়ে ডাক দিলেন মনে করলো তার বন্ধু কেউ আসছে প্রথমে গিয়া অর করলেন জায়গা মতো পরে নাই আবার আওয়াজ চেঞ্জ করে বললেন আবু রাফে সে বললো আরে তুমি কোথায় আমাকে তো এই মতো কেজন হামলা করলো বাস সাথে সাথে গিয়ে বাড়ি দিয়ে আঘাত করে দ্বিখণ্ডিত করে ফেললেন এরপরেও সাহাবি ওখান থেকে আসেন নাই সকালবেলা খবর শুনে নিশ্চিত হয়ে আসবেন সকালবেলা তার প্রাসাদের উপর থেকে আওয়াজ এসে ভেসে আসলো আবু রাফের মৃত্যুর ঘোষণা দিচ্ছি আবু রাফেকে কায়বাকারা হত্যা করেছে তিনি আল্লাহ রসুল কাছে আসলেন সিঁড়ি থেকে নামার সময় পা ভেঙে গিয়েছিল আল্লাহ রসুল সাল্লাম নিজের লালা মোবারক লাগিয়ে দিয়েছেন পা ভালো হয়ে গেল সাহাবাহাম কখনো বরদাস্ত করতেন না এই জন্য আমার সামনে কিতাব আছে আসরিমুল মাসলুল আলা শাহিমির রসুল ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাই আল্লাহর নবীর শানে কিতাব লিখেছেন যে আল্লাহর নবীকে যেই ব্যক্তি গালিগালাজ করবে সেই ব্যক্তির জন্য শরীয়তের বিধান হচ্ছে উন্মুক্ত তরবারি এই কিতাবের নাম ইয়া সরিমুল মাসলুল মানে উন্মুক্ত তরবারি আলা শাহিমির রসুল রাসুলকে যে ব্যক্তি গালি দিবে দুই খণ্ড এক খণ্ডেই দুই খণ্ডে কিতাব বোঝা গেল শরিয়াতের সর্বজন স্বীকৃত বিধান হচ্ছে যদি কোন ব্যক্তি আল্লাহর নবীকে গালি দেয় আল্লাহর নবীকে সমালোচনা করে কারণ আল্লাহর নবীর প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহ নিজেকে কোরআনে বলা হয়েছে হে নবী আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত নবীর চরিত্রে সার্বিক দিয়েছেন কে এটা দুনিয়ার কোন চেয়ারম্যান সার্টিফিকেট না চেয়ারম্যান সার্টিফিকেট লেখে লোকটা সৎ চরিত্রের অধিকারী নিজের চরিত্রের খবর আছে রাস্তার মতো গম ইট বালু সিমেন্ট সব তার পেটের ভিতরে আর সেই লোকটা সার্টিফিকেট দেয় লোকটার সৎ চরিত্রের অধিকারী আমাদের নবীর চরিত্রের সনদ দিয়েছেন আল্লাহ কে দিয়েছেন আল্লাহ তারা কোরআনে পরিষ্কার বলেছেন হে নবী আপনি নিশ্চয় মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত মহান চরিত্রের অধিকারী আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের প্রশংসা মক্কার কুফাররা পর্যন্ত করেছে আল্লাহ নবীর প্রশংসা বড় বড় ইহুদি খ্রিস্টান পর্যন্ত করেছে আমি কথা বলবো না যে ইহুদি খ্রিস্টানরা নবীর প্রশংসা করেছে সেই জন্য নবী ভালো নবীর প্রশংসা কোন ইহুদির করার প্রয়োজন নেই কোন কাফের করার প্রয়োজন নেই নবীর প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহ সুবহান হুয়া তাআলা আল্লাহ তালা বলেছেন অরাফান আলাকা দিক্রাক আপনার আলোচনাকে আমি সর্বোচ্চ স্থান দান করেছি আর সেই নবীর সমালোচনা করতে এই বাংলাদেশের কিছু শিক্ষক নামধারী অশিক্ষিত লোকেরা এই কাজগুলো করছে আল্লাহ তালা সেজন্য আমি আজকের আলোচনা করতেছিলাম ইউসুফ আলাই সালাতামের মহান চরিত্র নবীদের সকলের চরিত্রই ছিল পবিত্র এখানে বলা হয়েছে জোলায়কা স্বীকার করেছে আজকের আয়াতে আছে এটা আমি নিজেই জুলাইখা বলতে আমি নিজেই ইউসুফকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করেছিলাম সে নিজেকে পবিত্র রেখেছে নিজেকে হেফাজত করেছে বাঁচিয়ে রেখেছে আল্লাহ রাব্বুল আলমিন নবীদেরকে এইভাবে বাঁচিয়ে রাখেন ও আমার যুবকেরা ইউসুফ আলাই ইসলামের থেকে শিক্ষা করো একটা নারী মুখ দিয়ে ময়লা পরে চোখ দিয়ে ময়লা পরে তুমি যদি নিজেকে হেফাজত করতে পারো আল্লাহ রাব্বুল আলমিন তার বিনিময়ে জান্নাতের হুর দান করবেন কি দান করবেন আজকে আলোচনায় সেটা আছে ইউসুফ আলাহ ইসলামের চতুর্দিকে রাস্তা খোলা ছিল অন্যায় করার জন্য নিজেও সুন্দর যুবক জোলাইখাও সুন্দরী মাল আছে অর্থ সম্পদ আছে ক্ষমতা আছে আবার নিজে একটা গ্রাম থেকে এসেছেন ভাইয়েরা হত্যা করার চক্রান্ত করেছিল অসহায় অবস্থায় আসলেন আর সেই যুবক এত সুযোগ থাকা সত্ত্বেও নিজেকে হেফাজত করেছেন আমার যুবক ভাইয়েরা আমি গত জুমায় বলেছিলাম স্কুল মহিলাদের স্কুল যখন ছুটির টাইম হয় মেয়েদের পিছনে ঘুর ঘুর করতে থাকে এতিমের মতো দাঁড়িয়ে থাকে ও আমার ভাইয়েরা আজকে তোমাদেরকে শিখতে হবে ইউসুফ আলাহিসামের কাহিনী থেকে ইউসুফের জন্য মিশরের সমস্ত উচ্চ ফ্যামিলির মেয়েগুলো তার জন্য পাগল হয়েছিল তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন কোরআন বলছে ওয়াইল্লা তসরিফান্নি কাইদাহুন্না আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে আল্লাহ তুমি যদি ওদের চক্রান্ত বোঝা গেল সব মেয়ে লোকেরাই তার জন্য এই জাল পেতে ছিল কিভাবে কোন মুহূর্তে তাকে আকৃষ্ট করা যায় ইউসুফ আলাইসালাম আল্লাহর কাছে প্রার্থনা করছেন তুমি যদি আমার থেকে ওদের চক্রান্তকে ফিরিয়ে না দাও আসবু হিন্না আমি হয়তো এদের দিকে আকৃষ্ট হয়ে যাব ঝুঁকে যাব বোঝা গেল নিজের উপরে কোন রকম অহংকার করা যাবে না ইসুফ আলাহিসাল্লাম বলতে পারতেন যে আমি তো মাশাল্লাহ কত গুণী মানুষ এত সুন্দরী যুবতী নারীদের আহ্বানকে আমি প্রত্যাখ্যান করেছি না নিজে অহংকার করেন নাই বরং তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন ওয়াইল্লা আননি যদি তুমি আমাকে হেফাজত না করো আমার থেকে ওদের চক্রান্তের জালকে ছিন্ন করে না দাও আসবু ইলাইহিন্না হয়তো আমি তাদের দিকে আকৃষ্ট হয়ে যাব ও আকুম মিনাল জাহিলিন এবং আমি জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি বোঝা গেল গুনাহের যখন রাস্তা থাকে তখন আল্লাহর কাছেই প্রার্থনা করতে হবে এখানে ইসুফ আলাহাম বললেন যে আল্লাহ ওরা যে জিনিস আহ্বান করছে তার চেয়ে আমার কাছে জেলখানা প্রিয় এই কথা বলাটা নবীর সানে ঠিক হয় নাই কারণ আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে যে আল্লাহ তুমি আমাকে বাঁচাও এই জন্য হাদিস এসেছে ইসব আলাহাম যদি এই কথা না বলতেন আমি জেলে যাওয়া ভালো মনে করি বরং আল্লাহর কাছে বলতেন আল্লাহ তুমি আমাকে হেফাজত করো আল্লাহ রব্বুল আলমিন তাকে এর চেয়ে আরো সুন্দর ব্যবস্থা করে দিতেন এই জন্য বিপদে পড়লে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে দুই বিপদের মধ্যে সহজটা গ্রহণ করা এটা মোমিনদের সান না মোমিনরা সর্বাবস্থায় সাহায্য যাবে কার কাছে এরপরে ইসুফ আলাহ সাহায্য আল্লাহর কাছেই চাইলেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন বোঝা গেল বিপদে পড়ে দোয়া করতে হবে কার কাছে না কোনো খাজা বাবার কাছে না মাজারের কাছে যুগে যুগে নবীরা দোয়া করেছেন কার কাছে ইসুফ আলাহিসাল্লাম দোয়া করলেন আল্লাহর কাছে রব্বি হে আমার রব তুমি আমাকে হেফাজত করো ইউনুস আলাইহ সালাম মাছের পেটে গিয়ে দোয়া করেছিলেন কার কাছে রব্বি রব্বা রব্বানা জলামনা আনফুসানা রব্বি আন্নি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কার কাছে দোয়া করলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম বিপদে পড়লেন দোয়া করেছিলেন কার কাছে রব্বি আন্নি মাসানি আদুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন ওয়া রাব্বুল আলামিন আমি বিপদে পড়েছি বিপদ আমাকে স্পর্শ করেছে আমাকে তুমি ক্ষমা করো প্রার্থনা করলেন কার কাছে ইব্রাহিম আলাই ইসলামের সন্তান দরকার দোয়া করলেন কার কাছে রব্বি হাবলি মিনাসলিহীন ও আমার রব আমাকে একটা ন্যাক সন্তান দান করো আবেদন করলেন কার কাছে আমাদের নবীজি দোয়া করেছেন কার কাছে বদরের যুদ্ধের ইতিহাস পড়ুন যখন আবু জাহেল একদিকে আর একদিকে আল্লাহ রসুল তাবুদে দোয়া করছেন ও রাব্বুল আলমিন তুমি যদি চাও তোমার জমিনে আর তোমার এবাদত করা না হোক তাহলে এই লোকগুলোকে তুমি ধ্বংস করে দাও আর যদি চাও তোমার জমিনে তোমার তৌহিদের কথা উচ্চারিত হোক তোমার দিনের দাওয়াত চালু থাকুক তাহলে তুমি এই লোকগুলোকে মানে আমাদেরকে সাহায্য করো দোয়া করলেন কার কাছে দাওয়াতের ক্ষেত্রে দোয়া চাবো কার কাছে বিপদে পড়ে দোয়া চাবো কার কাছে জীবনের যত প্রয়োজন সব চাবো কার কাছে না কোনো খাদা বাবার কাছে না কোনো পীর বাবার কাছে এখন মানুষদেরকে সিঁড়িকে ঢুকানো হচ্ছে যে না পীরের কাছে দোয়া করতে হবে পীর ছাড়া আল্লাহকে পাওয়াই যাবে না আমি সব সময় বলে থাকি স্পষ্ট ভাবে বলে থাকি আর সেজন্য আমার সমালোচনাও হয় এই পীর মুড়িদির প্রথা আজকে যদি ইসলামের খেলাফত ব্যবস্থা থাকত তাহলে কোন কাফের মোর্তাদের পক্ষে সাহস ছিল না আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলার কারণ খলিফতুল মুসলিমিন যে ইমাম থাকবে মুসলমানদের একজন ইমাম থাকবে সেই ইমামের কাছে মুসলমানরা বায়াত দিবে ঐক্যবদ্ধ থাকবে সেই মুসলমানদের ইমাম যে হবে তার ব্যাপারে বোখারি যাচ্ছে আল ইমাম উজ্জুন্না ইমাম হচ্ছে ঢাল ইউকাতালুমে ইহি সেই ইমামের অধীনে সেই ইমামেরকে ঢাল স্বরূপ রেখে তার অধীনে তার নেতৃত্বে আল্লাহর দুশ্মনদের সঙ্গে যুদ্ধ পরিচালনা হবে সেই খেলাফত বাইয়াত এত গুরুত্বপূর্ণ বিষয় ছিল আল্লাহর নবীর মৃত্যুর পরে যতক্ষণ পর্যন্ত খলিফা নিযুক্ত হয় নাই আল্লাহর নবীর লাশ দফন করা হয় নাই এরপরে যখন আবু বকর খলিফা হলেন তারপরে খলিফার নেতৃত্বে আল্লাহ নবীর লাশ দফন করা হয়েছিল আবু বকর যখন খলিফা ছিলেন তখন আর সাহাবাদের মধ্যে কোন খলিফা ছিল কোন পীর ছিল আবু বকর একমাত্র একজন খলিফা মুসলমানদের খলিফা হবে কয়জন আবু বকর সিদ্দিকের পরে খলিফা নিযুক্ত হলেন অমর অমরের সময় আর দ্বিতীয় কোন খলিফা ছিল কোন পীরসাদ ছিল কোন বয়াত নিয়েছিল পাগড়ি ধরে বয়াত নিয়েছিল হাত ধরে বয়াত নিয়েছিল কেউ বয়াত নেয় নাই আবু বকরের পরে ওমর ওসমান এরপরে আলী একজন মুসলমানদের খলিফা কয়জন খলিফা এইভাবে কেমন পর্যন্ত মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য সবচেয়ে বড় একটা সম্পদ ছিল মুসলমানদের একজন লিডার থাকবে একজন খলিফা থাকবে একজন ইমাম থাকবে সেই ইমাম যদি থাকত আজকে ওই ঘিওরের স্কুলের শিক্ষকের পক্ষে সম্ভব ছিল আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলার কিন্তু সেই খেলাফত ব্যবস্থা কাছে পীরদের মধ্যে পীরের এখন বয়াত নাই কিসের বয়াত নিচ্ছ তুমি সাহাবা একরাম দুনিয়ার আনাচে কানাচ ছড়িয়েছিলেন খুচরা কোনো বয়াত নিয়েছেন কোনো বয়াত নান নাই আর এখন পীরের পীরে বয়াত পীরের মুরিদ গদ্দিন আসিন সাহেব জাদা আবার বড় ছেলে শাহ এরপরে গদ্দিন আসিন পীর সাহেবের ছেলে পীর হবে এইভাবে হাজার পীর আল্লাহর নবী পরিষ্কার বলেছেন এই মেশকাত আমার সামনে আছে বাবুল এমামত কদা এইখানে পরিষ্কার হাদিস আছে ইদা বুয়ালে খলিফা তাইনে ফাকতুল আখেরা মিনহুমা ও মুসলমানরা শুনে রেখো আমার উন্মতের মধ্যে একজন খলিফা থাকবে যখনই দুইজন খলিফা গজাবে দুই খলিফার বয়াত নেওয়া শুরু করবে ফাকতুল আখেরা মিনহুমা দ্বিতীয়টাকে কতল করে ফেলো কে আদেশ দিয়েছেন কারণ এই খলিফা যদি একাধিক হয়ে যায় তাহলে মুসলমানদের বিচ্ছিন্ন হয়ে যাবে শক্তি দুর্বল হয়ে যাবে আর সেই জাতি এখন শুধু খেলাফতকে ভাগ করে দেয় নাই এক এক পীরের মুড়িদের এক এক টুপি টুপি পর্যন্ত আলাদা করেছে ঠিক কিনা আমি বলে থাকি এক রাখাল তিন মালিকের ছাগল পালতো কয় মালিকের এখন কোন মালিকের ছাগল কোনটা ছাগল সব কালা কেবল ব্যস্ত লাগে শেষ পর্যন্ত ওই রাখাল একটা কৌশল আঁকলো এক মালিকের ছাগলের কান কাটলো এইটা অমুক মালিকের ছাগল কান কাটা অমুক মালিকের ছাগল এই মালিকের ছাগলের কান ছিদ্র করলো ওইটা নাক ছিদ্র করলো ওইটা পাও কাটলো ছাগল ঠিক করার জন্য ঠিক তেমনি ভাবে এহুদি খ্রিস্টানদের চক্রান্ত ছিল মুসলিম জাতির খেলাফত ব্যবস্থাকে ভঙ্গ করে দেওয়া ধ্বংস করে দেওয়া ঐক্যকে বিনষ্ট করে দেওয়া সেই কাজটা বাস্তবায়ন করেছেন কারা পীর সাহেবেরা শুধু বাস্তবায়ন করে ছাড়েন নাই এরপরে ওই ছাগলের মতো মুসলমানদের ভাগ করেছে এই টুপি অমুক পীরের মুরিদ এই টুপি অমুক পীরের মুরিদ এই পাগড়ি কালার অমুক পীরের মুরিদ এই জামা অমুক পীরের মুরিদ জামার মধ্যে দেখবেন এইখানে বুদাম আছে একটা একটা নাই আবার একটা দেখবেন পিজদা চার আঙ্গুল খোলা আর একটা পুরো গোল আর একটা পুরো ফাড়া এগুলো সবগুলো মুরিদদেরকে ভাগ করার জন্য মুসলিম জাতিকে বিভক্ত করার জন্য মুসলিম জাতিকে দলে দলে ভাগ করে মুসলমানদের শক্তিকে ধ্বংস করার জন্য এহুদি খ্রিস্টান শয়তান চক্রান্ত করেছে আর সেই এহুদি খ্রিস্টানের চক্রান্তকে বাস্তবায়ন করেছে এই দেশের পীড়িতের মাধ্যমে ঠিক কিনা অমুসলমান জাতি এই সমস্ত পীর মুরগির জাল ছিন্ন করে আসো আল্লাহর নবীর সেই সত্যিকার দিনকে প্রচার করি এবং আল্লাহর নবীর সত্যিকার সৈনিক হই আসুন আজকে যদি সেইভাবে খেলাফত কায়েম হয় সেই বায়াত শুরু হয়ে যায় তাহলে গিওরের পুস্কে টিচার তার বিরুদ্ধে আমাদের একসঙ্গে যাওয়া লাগবে না এই সবগুলো কোথায় পালাবে জায়গাও খুঁজে পাবে না এক রাখা একটা কৃষক ধান কেটে তারপরে আটি বাঁধার মধ্যে রশি নাই শেষ পর্যন্ত ধান খেতে দেখ একটা সাপ শুয়ে আছে অন্ধকার রাতের বেলায় জাতি সাপ এ দিয়ে এসে মনে করে এটা রশি এটা চাইল মূলত এই সাপটা কেন কিছু বলল না এই সাপ ওই রকম করে পীরের পরে পড়ছিল পীরেরা শিখাই দেবে নফসের দেহাত বড় দেহাত কারো ফুসফাস করবি না কামড় দিবি না মুসলমান ঘুমিয়ে থাকবি এখন যদি খ্রিস্টান তোদের বোমা মারবে তোদের ঘর বাড়ি উৎখাত করে দিবে তোদের ঝাঁচড়া করবে কিচ্ছু বলবি না পীরে শিখাই দেয় না ওই সাপটার এই পীর সাপ শিখাই দিয়েছে পীর সব শিখাইলো দাঁড়া তুই আমার মরিদ হইতে আসছো তোরা তো কামরা মানুষকে কামড়াইতে পারবি না তো যা জঙ্গলে গিয়ে জিকির কর এখন জিকির করতেছে আর ওই রকম কৃষক করে সাপ লাঠি রশি বানাইয়া আটা বানিয়ে তারপরে ধান বাঁচাই বাড়ি নিয়ে আসছে এরপরে যখন প্রয়োজন যখন ছেড়ে দিল সাপটা ঘাড় মটকাইতে মটকাইতে বিশ্বাসের কাছে গেছে হুজুর আমার মধ্যে তো শক্তি ছিল ওই কৃষককে একবারে শেষ করে দিতে পারতাম কিন্তু আপনি তো আমাকে এমন জিকির শিখাইলেন আমার ঘাড় মস্কে শেষ হয়ে গেছে আমার কোমর ভেঙে গেছে পিসাব করলে তোর তো এমন কোন জিকির শিখাই নেবে আমার কি জিকির করলি তুই দেখেন এই ঘটনা এবারে পিসাব বলল আরে বেটা তোরে তোর দংশন করতে নিষেধ করেছিলাম ফুস করতে নিষেধ করি নাই ওই কৃষক যখন তোকে রশি মনে করে তোকে দিয়ে যখন ধানের আটি বাঁধতে শুরু করলো তুই খেলে একটা ধরে ফস করতি দেখতে ওই কৃষক তিন লাভ দিয়ে দিল্লি পার হয়ে আটলান্টিক পার হয়ে হোয়াইট হাউস দিকে প্রার্থনা করত ঠিক তেমনি হবে আজকে আমাদের সমাজে আমাদের মধ্যে বিষ ছিল ইমানের বিষ ইমানের শক্তি সেই শক্তিকে ধ্বংস করার জন্য এক শ্রেণীর পীড়া ফটো দিচ্ছে এটা হলো ছোট জেহাদ আর বড় জেহাদ নফসের জেহাদ ও আমার ভাইয়েরা আবার শিখায় আমরা জেহাদ করাদের শক্তি কোথায় আমি সবসময় বলে থাকি আমেরিকার শক্তি ব্রিটেনের শক্তি ভারতের শক্তির চেয়ে আল্লাহর শক্তি বেশি না কম আল্লাহ আমি যুদ্ধ করেছেন তৎকাল রোম সামরের বিরুদ্ধে পারস্যের বিরুদ্ধে ও আমার ভাইয়েরা সামনে আসবে দাজ্জাল যখন আসবে দাজ্জালের ক্ষমতা বর্তমান আমেরিকার চেয়ে বেশি হবে না কম হবে দাজ্জালের ক্ষমতা ব্রিটেনের ক্ষমতার চেয়ে বেশি হবে না কম হবে দাজ্জালের ক্ষমতা ইসরায়েলের ক্ষমতার যে বেশি মানে কম হবে দাজ্জালের ক্ষমতা ভারতের চেয়ে বেশি মানে কম হবে আজকে যারা এই ক্ষমতা থেকে ভয় পায় দাজ্জাল আসলে তখন দাজ্জালের ভয়তে তারা দাজ্জালের মুরিদ হবে না দাজ্জালের বিরুদ্ধে হাত করবে কোনটা করবে দাজ্জালের বিরুদ্ধে জেহাদ করার বিরুদ্ধে ফতোয়া দেবে কবে কোনো শক্তি নাই ভয় পেয়ে যাও ওর মুড়ি হও অমুসলমান জাতি আজকেও যারা সাহসের সঙ্গে মুসলিম মা বন্ধু ইজ্জত রক্ষা করার জন্য ইরাকের মুসলমান উদ্ধার করার জন্য মুক্তির জন্য ফিলিস্তিনকে মুক্ত করার জন্য আফগানিস্তানকে মুক্ত করার জন্য কাশ্মীরকে মুক্ত করার জন্য যারা লড়াই করছে ইনশাআল্লাহ দাজ্জাল আসলে তারা লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ আর যারা আজকে মুজাহিদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে তারা দাজ্জাল আসলেও ফতোয়া দিবে মুজাহিদের বিরুদ্ধে এবং তারা দাজ্জালের মুড়ি হবে ঠিক কিনা সেই দাজ্জালের মুড়ি হওয়ার জন্য যারা প্ল্যাটফর্ম তৈরি করছে তারা কারা তারাই এই সমাজের পীরগুলো কারা এই পীরগুলো পরিষ্কার বলতে পারি মুসলমানদের জাহাজকে ধ্বংস করার জন্য ইমানকে ধ্বংস করার জন্য মুসলমানদের বিরুদ্ধে গভীর এক চক্রান্ত নির্লক্ষ বাস্তবায়ন করছে এইগুলো সেই জন্য আসুন আবার রসুলের সত্যিকার সৈনিক হন এই বাংলার জমিনে আর যেন কোন ব্যক্তি আল্লাহর নবীকে নিয়ে কথা বলতে না পারে আল্লাহর নবীর বিরুদ্ধে গালিগালাজ করতে না পারে আল্লাহর নবীর চরিত্র নিয়ে কথা বলতে না পারে তাদের দাঁত ভাঙ্গে দেওয়ার জন্য অমুসলমান যুবকেরা তৈরি আছেন ইনশা আল্লাহ আল্লাহ সুবাহ আমাদের সকলকে সত্যিকার অর্থে মুসলিম হওয়ার তফিক দান করুন আখর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন